এই সে সোনার দেশ আমার সাত রাজারি ধন যার সে পথের শ্যামল ছায়ায় হারায় আমার মন এই সে সোনার দেশ আমার সাত রাজারি ধন যার সে পথের শ্যামল ছায়ায় হারায় আমার মন এই সে সোনার দেশ আমার সাতরা জারি ধন যার সে পথে শ্যামল ছায়ায় হারায় আমার মন শাপলা ঝিলে নদীর কুলে ঢেউয়ের সাথে হৃদয় দোলে শাপলা ঝিলে নদীর কুলে ঢেউয়ের সাথে হৃদয় দোলে ফুলের বনে অলির সনে মধুরালাপ যার সে পথের শ্যামল ছায়ায় হারায়া আমার এই সে সোনার দেশ আমার সাত হাজারি ধন যার সে পথের শ্যামল ছায়ায় হারায় আমার এই সে সোনার দেশ আমার সাত হাজারি ধন যার সে পথে শ্যামল ছায়ায় হারায়া আমার যে দূরে মাঠের পাশে শাল গজারির বোন কোন সুদূরের গান গে যায় বাতাসা রাখুন ওই যে দূরে মাঠের পাশে শাল গজারির বোন কোন সুদূরের গান গে যায় বাতাসা রাখুন ধানের শীষের দোদুল দোলা দেখে যে আপন ভোলা ধানের শীষের দোদুল দোলা দেখে যে আপন ভোলা যে দিকি তাকাই খোদা তোমার রূপেরা কিঞ্চন যার সে পথের শ্যামল ছায় হারায় আমার মো এই সে সোনার দেশ আমার সাত জারি ধ সে পথে শ্যামল ছায়ায় হারায় আমার মো এই সে সোনার দেশ আমার সাত রাজারি ধন যার সে পথে শ্যামল ছায়ায় হারায় আমার মো যার সে পথের শ্যামল ছায়ায় হারায় আমার মো যার সে পথের শ্যামল ছায়ায় হারায় আমার মন যার পথের শ্যামল ছায় হারায় আমার মন